সুরা ইউসুফ একশো আট সমবেত স্থানীয় এবং অস্থানীয় সম্মানিত মা ও বোনেরা আয়োজিত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের চতুর্থ বার্ষিক তবলিগী ইস্তেমায় সমবেত হতে পেরে আমরা সর্বপ্রথমে আল্লাপাকে সুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলে আলহামদুলিল্লাহ অতপর বিশ্ব পৃষ্ঠা আল্লাহ বিশ্ব মানবতার শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের প্রতি যার রেখে সর্বশেষ ও পূর্ণাঙ্গ ঐশী হৃদায়তের প্রতি দাওয়াত দেওয়ার জন্য আজকের জাতীয় ভিত্তিক তবলিগি ইজতেমার আয়োজন করা হয়েছে বন্ধুগণ আজ পয়লা এপ্রিল আজকের এই দিনটি খ্রিস্টানদের কাছে আনন্দের আর মুসলমানদের কাছে বিষাদের দিন আজ থেকে পাঁচশো বারো বছর পূর্বে চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দের পয়লা এপ্রিল তারিখে ইউরোপের স্বাধীন ইসলামী রাষ্ট্র স্পেনের রাজধানী গ্রানাডায় নজির বিহীন প্রচারণার মাধ্যমে সাত লক্ষ নিরস্ত্র মুসলিম নরনারী ও শিশুকে নগরীর মসজিদ সমূহে তালাবদ্ধ করে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল করেছিল তৎকালে নরপশু খ্রিস্টান রাজা ফার্ডিনেন্ড ও তার স্ত্রী ইসা বেনা এবং তাদের নেতৃত্বে সম্মিলিত খ্রিস্টান বাহিনী জ্বলন্ত মসজিদ শহরের প্রজ্বলিত অগ্নিশিখায় উড়ন্ত মুসলিম নরনারীর আত্মচিৎকারে ও মাংস পড়া দুর্গন্ধে গ্রেনাডার আকাশ বাতাস যখন ভারী ও শতাতুর হয়ে উঠেছিল তখন হিংস্রতার নগ্নমূর্তি রানী ইসাবেলা ক্রুর হাসি হেসে বলেছিল ও April school Can anyone put his trust on the assurance of his bow? I এপ্রিলের বোকা শত্রুর আশ্বাসে কি কেউ বিশ্বাস করে সেদিনের সেই নিষ্ঠুর প্রতারণায় ইউরোপের একমাত্র মুসলিম রাষ্ট্রের কেবল পতন ঘটেনি বরং একই সাথে সমাপ্তি ঘটেছিল বিশ্ব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানকেন্দ্র আধুনিক বিজ্ঞানের উৎস ভূমি সাহিত্য সংস্কৃতি ও সভ্যতার চারণ ক্ষেত্র তুলনাহীন শিল্প নৈপুণ্যের ও কারুকার্যের শিখর দেশ ইতিহাস খ্যাত কর্ডবা সেভিল গ্রেনাডার সুতিকাগার উমাইয়া মুসলিম স্পেনের আট শত বছরের গৌরবোজ্জ্বল শাসন আমলে পৃথিবীর ইতিহাসে ঠান্ডা মাথায় এই ধরনের নির্মম প্রতারণা ও ব্রহ্মাস হত্যাকাণ্ডের কোন নজির নেই আজকের খ্রিস্টান গোয়া নিশ্চিন্ন নাগাসাকি হিরোসীমা আক্রান্ত ভিয়েতনাম সোমালিয়া বসনিয়া রক্ত রক্তঝরা ফিলিস্তিন দখলীকৃত আফগানিস্তান ও ইরাক কি আমাদের সেই পাঁচশো বারো বছর পূর্বেকার হিংস্রতার কথাই স্মরণ করে দেয় না উনিশশো তিরানব্বই সালের পরে এপ্রিল স্পেন বিজয়ের পাঁচশত বার্ষিকী উদযাপন উপলক্ষে স্পেনের বর্তমান রাজধানী মাদ্রিদে খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্ব নেতৃবৃন্দ আড়ম্বরপূর্ণ এক সমাবেশে মিলিত হয়ে নতুন করে শপথ গ্রহণ করেন একচ্ছত্র খ্রিস্টান বিশ্ব প্রতিষ্ঠা করার জন্য বিশ্বব্যাপী মুসলিম জাগরণ প্রতিহত করার উদ্দেশ্যে তারা গড়ে তুলেছেন হোলি মেরি ফান্ড পৃথিবীর বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্র উক্ত ফান্ডে নিয়মিত চাঁদা দিয়ে থাকেন আর তা দিয়ে তারা গড়ে তুলেছেন বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সাংস্কৃতিক নেড় মুসলিম উম্মার ঐক্য সংহতি ধ্বংস করার জন্য একদিকে যেমন গণতন্ত্র নামক বিভেদাত্মক রাজনৈতিক মতবাদ চালান করেছেন অন্যদিকে তেমনি সাংস্কৃতিক সুদৃষ্টিক পুঁজিবাদী অর্থনীতি চালান করে দিয়ে মুসলিম দেশগুলিকে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের ঋণ দেয় আবদ্ধ করে নীরবে জোকের শহরের মধ্যে রক্ত সুন্দর ও কঙ্কানুসার হ্যাঁ। এবং এইভাবে মুসলিম দেশগুলিকে তাদের নিকটে চিরকাল ভিতরের হাত বাড়িয়ে রাখার ব্যবস্থা তারা টাকাভুক্ত করে নিয়েছে অন্যদেরকে পাঠাচ্ছে সমাজকল্যাণ ও দারিদ্র বিমোচনের নামে তাদের নিয়মিত বাংলাদেশে বর্তমানে প্রায় সতেরো হাজার এনজিও তারিকা আশা প্রশিকা যেগুলো আপনাদের ঘরে ঘরে যাচ্ছে আপনাদেরকে লোভনীয় কিস্তিতে ঋণ দিচ্ছে অতঃপর কিস্তির ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে আপনার ঘরের টিন খুলে তারা তাদের কিস্তি পরিশোধ করার জন্য বিগত যে কাউরিয়াদের চাইতেও ন্যাক্তারজনক পন্থায় আপনাকে শোষণ করে যাচ্ছে আমাদেরকে স্মরণ করে দেয় বিগত দিনের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই দুঃখজনক ইতিহাস ফলে একদিকে গণতন্ত্রের নামে ঘরে ঘরে চলছে নেতৃত্বের লড়াই চলছে হিংসা হারাতে চলছে ভাইয়ে ভাইয়ে মারামারি অন্যদিকে ঋণের নামে অর্থনৈতিক গোলামি সংস্কৃতির নামে ব্যয়াপনা ও অসুস্থের বিস্তার বিসিআর জেসিপি আর নেইল সবের জংশন হেরেছে দিল্লি হিরোইনের আক্রমণে আজকের যুব সমাজ ঘুরে ধরা কাঁটা বাসের মতো ভঙ্গুর হয়ে যাচ্ছে সন্ত্রাস দম ও মানবাধিকার রক্ষার নামে মুসলিম দেশগুলির উপরে তারা ধ্বংসাত্মক যুদ্ধ চাপিয়ে দিচ্ছে ফলে ইহুদি খ্রিস্টান ব্রাহ্মণবাদী লবি আজকের পৃথিবীর শান্তি বিনষ্টকারী সেরা সন্ত্রাসী লবি মুসলিম নেতৃবৃন্দ আর কতদিন তাদের প্রতারণার ফাঁদে আটকে থাকবেন আর কতটা তারা এভাবে বোকা থাকবেন কতটা আমরা পশ্চিমাদের এপ্রিল ফুল হয়ে থাকবো বন্ধুগণ শান্তির ধর্ম ইসলামের অনুসারী মুসলমানরা সর্বত্র অশান্তির দাবানের রয়েছে কিন্তু কেন এর জন্য দায়ী ইসলাম না মুসলমান ঔষধ না রোগী নিশ্চয় দোষ ঔষধের নয় কেন এই ঔষধ বহু পরীক্ষিত তারা ইসলামের যথার্থ তারা প্রশংসা এত মুসলমানদের যেতে অমুসলিম পন্ডিতরাই বেশি সত্যা অতএব সে দোষ নিশ্চয় রুগী যারা এই ব্যবহার জানে না আমরা যারা ঔষধ তাকে রেখে কেবল ঔষধ ঔষধ তসবি জটেছি কিন্তু সেবন করে দেখিনি অথবা সঠিক ব্যবহার শিখিনি কিংবা অল্প শিখে বাকিটা অনুমান করে নিয়েছি কিংবা অন্য কিছু মিশিয়ে মনের মতো মিক্সচার বানিয়ে প্রিয় সাথী বন্ধন মুসলমানদের বর্তমানে করুণ পরিণতি হেদায়তের মূল উৎস পবিত্র কোরআন ও সেই হাদিসের মহান শিক্ষা হতে দূরে থাকারই ফল আধুনিক শিক্ষিত মুসলিম যুগ মানুষ ক্রমেই বস্তুবাদী দর্শনের দিকে ঢুকে পড়ছে ইসলামের মধ্যে বিভিন্ন চেহারা দেখে তারা এখন মূল ইসলামকেই সন্দেহ করছে দরগা খানকা হালকায় ভিতরে জোর জোর দেখে কিংবা বিলাসী রাজনীতির টেরিয়াম স্লোগান শুনে বা তাদের জাকজমক পূর্ণ মঞ্চে ও মিছিলে ইসলামের বিশাল আওয়াজ শুনে তারা এখন ইসলামকেই ভুল করছে অথচ মোহাম্মদ মুক্তি যুব শ্রেষ্ঠ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম আবু বাকর ওমর ওসমান আগের রেখে যাওয়া ইসলাম কি এই নিশ্চয়ই নয় তার তারপরে গেলে আমাদের অবশ্যই ছেড়ে দিতে হবে বিজাতীয় মতবাদ সমূহ এবং অবশ্যই ফিরে দিতে হবে পবিত্র কোরআন সৈয়াদিসের মূল শিক্ষার মর্ম কেন্দ্রে অতএব আসুন পবিত্র কোরআন সেই হাদিসের আলোকে জীবন গড়ার শপথ নেই ধর্মীয় ও বৈষয়িক উভয় জীবনে আল্লাহ বিধান মেনে চলার প্রতিজ্ঞা গ্রহণ করি শিল্প থেকে আত্মুক্ত ইসলামের জীবন যাপন করি দেশের শাসন কর্তৃপক্ষের প্রতি আমাদের আকুল আবেদন আল্লাহ আইন অনুযায়ী রায় হলে আমরা হাসি মুখে হাসির করে গলায় পড়তে রাজি আছি কিন্তু মানুষের রচিত বিধান অনুযায়ী যে কোনো শাসন মুসলিম জনগণের উপরে জুলুম হিসাবে গণ্য হবে যা মানতে মুসলিম উম্মা কেন কোন শ্রেষ্ঠ জীব কখনোই বাধ্য নয় না তো আকালে মতলুকিন এই মাউসিয়াটি খান স্রষ্টার বাধ্যতায় সৃষ্টির প্রতি কোন আনুগত্য নাই অতএব আমাদের দাবি সকল বিধান বাতিল করুন অবিলম্বে বাংলাদেশে অহির বিধান চালু করুন আর অহির বিধান পবিত্র কোরআন ও সৈয়াদিসের বাইরে কোথাও নাই মানুষের আধ্যাত্মিক ও বৈষয়িক জীবনে সকল কিছু হৃদয় এখানেই মজুদ রয়েছে সাহাবাহিক রাম তাবেইনে মানুষকে আহ্বান করে গেছেন আমরা সে পথে দেশবাসীকে আহ্বান জানানোর অন্যতম সুযোগ হিসাবে আজকের প্রতিযোগী ইজতেমার আয়োজন করেছি আল্লাহ যেন আমাদের এই দুর্বল আয়োজন কবুল করেন যখন আখেরাতে মুক্তিকামী মোহনের বিদায়ী পবিত্র প্রধান সরিয়াদিসের আলোকে সার্বিক জীবন গড়ে তোলার রায় দান করেন আমি বন্ধুগণ আয়াদিস প্রচলিত অর্থে কোন ব্যক্তি ভিত্তিক মতবাদ বা ইয়েলের নাম নয় এটি একটি পথের নাম যে পথ আল্লাহ প্রেরিত সর্বশেষ অধিক পথ পবিত্র প্রধান ও সহি হাদিসের পথ বিপদের শেষ ঠিকানা হলো জান্নাত বলে আলহামদুলিল্লাহ আর জানিস এই দিক দিয়ে একটি একটি আন্দোলন একটি মুভমেন্টের নাম এই আন্দোলন ইসলামের আদি রূপ প্রতিষ্ঠার আন্দোলন এই আন্দোলন দুনিয়ার সকল মানুষকে আল্লাহ তরিত বিধানের মর্মকেন্দ্রে জমায়েত করার মহতি আন্দোলন আমাদের দাওয়াত নির্দিষ্ট কোন দল ও গোষ্ঠীর প্রতি নয় আমাদের দাওয়াত সকল মানুষের প্রতি আল্লাহর সকল বান্দার প্রতি আমাদের আল্লাহ সকল মানুষের আল্লাহ আমাদের আল্লাহ সকল মকলুকাতের সৃষ্টিকর্তা আমাদের রসুল শুধু আমাদের নবী নয় তিনি সকল মানুষের রসুল কোরআন হাদিস শুধু আহলাদিসের নয় সকল মানুষের কল্যাণের জন্য প্রেরিত ঐশী বিধান পুরাণ আদিসের আলোকে জীবন মারার সংগ্রামে নিয়োজিত আয়াদিস আন্দোলন তাই সকল মানুষের জন্য ইউরোপিক মঙ্গল ও পরলৌকিক মুক্তি আন্দোলন আসুন আমরা আমাদের জ্ঞান মাল আমাদের সমাজের শ্রম আমাদের মেধা যোগ্যতা সবকিছুর বিনিময়ে এই আন্দোলনকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞা গ্রহণ করি বিনিময়ে আমরা দুনিয়া তোমার স্বার্থ চাই না কেবল আখেরাতে মুক্তি চাই আমাদের রসুল মুসল্লি হওয়ার আগে সিয়াম পালনকারী হওয়ার আগে জাকার দাতা হওয়ার আগে পাঠের সম্পাদনকারী হওয়ার আগে জিহাদের মাদানে সেবা সারা হওয়ার আগে আল্লাহ পথের আহ্বানকারী ছিলেন আল্লাহ পাক তাকে দায়ী হিসাবে আহ্বান করেছেন তিনি সর্বাগ্রে দিনের দায়ী ছিলেন অতএব দায়ী হওয়াটাই আমাদের প্রথম দায়িত্ব এটা লাভ কি قال رسول الله صلى الله عليه وسلم من دعا الى هدى كان له من الاجر مثل وجود من تبعه لا ينقص ذلك من وجودهم شيئا رواه مسلم যে ব্যক্তি মানুষকে হেদায়তের মধ্যে আহ্বান করল তার জন্য ওই পরিমাণ পুরস্কার রয়েছে যে পরিমাণ পুরস্কার তার অনুসারীগণ পাবে অথচ তাদেরকে তাদের পুরস্কারকে এতটুকুও কম করা হবে না অতএব এই তবলিগি ইজতেমা সফল করতে আপনারা যে পয়সা দিয়েছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন সর্বোপরি দূর দরাজ থেকে কষ্ট করে এসে এখানে জমায়েত হয়েছেন সবকিছুর উত্তম যাজা আল্লাহ ভেতরে পাবেন ইনশাআল্লাহ সবাই বলুন আল্লাহ যেন আমাদের এই শ্রমকে কবুল করে নেন আপনারা শুনলে খুশি হবেন একটানায় উনিশ ঘন্টা সাইকেল চালিয়ে মাঝখানে কেবল সালাতের বিরতি ছাড়া আর কোন বিরতি না দিয়ে তিনশো সাঁত্রিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে সাতক্ষীরা থেকে উনিশ ঘন্টায় রাস্তায় পৌঁছেছে শুনলে আপনার খুশি হবেন না বলুন আলহামদুলিল্লাহ আমার মেহেরপুরের ছেলেরা তারা গতকাল বিকাল তিনটায় রওনা দেওয়ার আগে মোবাইলে আমার কাছে দোয়া নিল আজকে সকালে দশটা করে এখানে এসে পৌঁছেছে শুধুমাত্র সাইকেলে এটাও কি আমার জন্য আমাদের খবর নয় এই উদ্যোগ এই আবেগকে দমন করা অত কি সহজ মনে করছেন আপনারা মহিলা প্যান্ডেলে যা আছেন তাদেরকে আমরা দেখতে পাই না কিন্তু তাদের কিছু কিছু খবর আমার বাসায় যায় কারণ তারা এখানে এসে আমি যদি আমাদের বাসা থেকে একটি ঘুরে না আসে এই প্যান্ডেলে বসেন না কোথায় রাজবাড়ির তামসা কোথায় গাঁধেহাট কোথায় সাক্ষীরা কোথায় জয়পুরহাট সমতলের জায়গা থেকে মহিলারা যা আসেন পুরুষের চেয়ে মহিলাদের ঝামেলা কি বেশি নয় সন্তান আছে সংসার আছে স্বামী আছে অসুস্থতা আছে সবকিছুকে মায়ের তেলে কাটিয়ে তবলিকে করতে তারা এখানে আসেন এটা কি ছোট কথা মনে করা যাবে স্থানীয় মাধ্যমের মধ্যে এবারে যে উদ্যোগ আমরা দেখেছি সত্যি ঈশ্বরীয় গত সপ্তাহ ধরে একটা তারা কুপন নিয়ে বাড়িতে ডাকছেন এবং তারা প্রতিদিন সন্ধ্যায় এসে আমার বাসার দেশে টাকা দিয়ে যাচ্ছেন প্রতিদিন তাদের জন্য প্রাণ দেওয়া দোয়া করছি আল্লাহ তুমি এই মেয়েগুলোকে কবুল করে নাও নিজে একটা বাসা দিতে পারছে না স্বামীর কাছে কথা খাচ্ছে তবুও যাচ্ছে না তবুকে তোমার সাফল করতেই হবে এই যে আবেগ এই যে এই যে মহাত্ম এটাকে মনে তো একজনের কাছ থেকে দশ টাকা দিতে কতবার টাকা যেতে হয় এখন বাড়ি পাওয়া যায় আবার যেতে হচ্ছে এখন অনেক এটা ইত্যাদি কত কথা শুনতে হয় তবু তারা শুনছেন তারা যে দিয়েছেন এনেছেন এবং গত আল্লাহ আপনাদের সকলের সকলের আবেগকে কবুল করে নিন আপনাদের ভিতরে ইমানকে আল্লাহ পূর্ণভাবে কবুল করে নিন এই ইমান এবং এই তাকওয়ার আপনাদের সকলে জান্নাত নসিব করুন আমরা কিছুই চাই না দেহের বস্ত্র অংশগুলো শেষ হয়ে যাবে ঢাকা শামসুল হকের দুইশো টুকরোকে হত্যা করা হয়েছে কিন্তু শামসুল ঢাকার ব্যবসায়ী পাওয়া এমন ভাবে রয়েছে সন্ত্রাসী হারিয়ে গেছে কিন্তু সন্ত্রাসের মহব্বত রয়ে গেছে শহর ঢাকা তার জন্য কাঁদছে এই বাপটার জন্য অনুরোধ যাচ্ছে আমরা করে আমি যদি বোমা হত্যায় মৃত্যুবরণ করে তথাপি আপনাদের হৃদয়ে দুর্নীত মহব্বত ইতিমধ্যে আল্লাহ প্রক্ষেপণ করেছেন এই মহব্বতকে কিন্তু হত্যা করতে পারবে আহলাদিস সত্যের দাওয়াত পৌঁছে গেছে এই সত্যকে জলের যাবে না আল্লাহ পাত্র করে তাওয়াক্কুল করুন আল্লাহ আমাদের একমাত্র হেফাজতকারী অনেকের ধারণা এই পয়সা সব কিছুর থেকে আসে যখন আসছে তাদের আটচল্লিশ খান গাড়ি আসছিল একবার এবার অবশ্যই কম এসেছে বোধহয় ছাব্বিশ জনের সাতাশে গাড়ি আছে তো তখন বলা হল আমাদেরকে এসব তৈরি কথা দিয়ে আনা হচ্ছে এই জিনগুলোর মন্ত্রের উপরে ঝাড়ফুঁক করবো যদি তুমি বলো এটা কি তোমার মত আছে এমন তোমার চিকিৎসা করতে পারি তোমার রসুল শাস্ত্র জবাব না দিয়ে বললেন ইন্না আলহামদুলিল্লাহ نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن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 দিচ্ছেন لقد سمعت قول الكهنة وقول السحر وقول الشعراء فما سمعت مثل كلمات هؤلاء ولقد خلقنا قاموس البحر আমি শুনেছি জাদুঘরের কথা আমি শুনেছি গণক ঠাকুরদের কথা আমি শুনেছি কবিদের কথা কিন্তু কখনোই আপনি যেগুলো বললেন এই বাক্যগুলির মতো কোনো বাক্য শুনিনি বস্তুত আপনার কথাগুলি অবৈ সাগরের প্রদেশ পর্যন্ত পৌঁছে बोली बोलते हाथ से खूब आगे और इस्लाम अब आप बड़े हैं हम यही आपको कहा তিনি অনুদান করতে পেরেছিলেন কারণ তিনি নিজে একজন পণ্ডিত ব্যক্তি এবং আরবি ভাষী যদি বলেন আরবি ভাষী আহমদ ছিল মক্কাতে আবু জিহাদ আবুল আহমেদ ভাষী ছিলেন না তাদের তাদের মধ্যে যখন ব্যাখ্যা দিলেন এখানেই তো জন্ম মানে আমার ইউসুল Siraj ও পরস্পরকে সকল প্রকার নেকির কাজে সহযোগিতা করুন আখেরাতের পাথ হাতের প্রতিটি সুযোগকে কাজে লাগান জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর আনুগত্যে ব্যয় করুন আসুন সাহাবাহিক আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও বলি বা ইয়াউল মোহাম্মদান জিহাদে মা তাফিনা আবাদা আমরা তারাই যারা মোহাম্মদের জীবনের গ্রহণ করেছি জিহাদের উপরে আমরা থাকবো আল্লাহ আমাদেরকে দিনে মোহাম্মদীর আরো আহত মুজাহিদ হওয়ার তৌফিক দান করুন আমি পরিশেষে আমি আজকের তবলিগের স্তরে আগত সকল ভাই ও বোন দেখে নিজের পক্ষ থেকে এবং তবলিগি ইসলামার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং দুদিন তবলিগি ইসলামার আল্লাহ পাকের রহমতে যাতে সুন্দরভাবে সফলতা লাভ করে এই দোয়া শুধু উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ